তুমি কি এমন একটি দেশকে চেনো যেখানে ফুলের সুগন্ধ আর পাখিদের ঝঙ্কারে অন্তর ভরে যায় আলো আর শিশির যেথায় খেলা করে এখানে এসো দেখবে কত সুন্দর এ দেশ ফুলের সুগন্ধে ভরায় ভূমি শোনা যায় পাখিদের ঝঙ্কা ফুলের সুগন্ধে ভরায় ভূমি শোনা যায় পাখিদের সুগন্ধে ভরায় ভূমি শোনা যায় পাখিদের ঝঙ্কার এখানে এসো তুমি খুশবুতে ভরে যাবে অন্তর তোমার খুশবুতে ভরে যাবে অন্তর ফুলের সুগন্ধে ভরায় এখানে এসো তুমি খুশবুতে ভরে যাবে অন্তর তোমার খুশবুতে ভরে যাবে অন্তর নদীর কলতান ডাকবে তোমায় গাছেরা ছায়া দেবে অমিত মায়া রোদেলা শিশিরে খেলবে আলো রোদেলা শিশিরে খেলবে আলো রোদেলা শিশিরে খেলবে আলো দেখবে যে এখানে কত সুন্দর এখানে এসো তুমি খুশবুতে ভরে যাবে অন্তর তোমার খুশবুতে ভরে যাবে অন্তর ফুলের সুগন্ধে ভরায় ভূমি শোনা যায় পাখিদের ঝঙ্কা ফুলের সুগন্ধে ভরায় ভূমি শোনা যায় পাখিদের ঝঙ্কার এখানে এসো তুমি খুশবুতে ভরে যাবে অন্তর তোমার খুশবুতে ভরে যাবে অন্তর কোকিল কুহু কুহু সুরের ভেলায় অতিথি আপন করে গানের ভাষা কোকিল কুহু সুরের অতিথি আপন করে গানের ভাষায় ওকিল কুহু দেখবে যে এখানে কত সুন্দর এখানে এসো তুমি খুশবুতে ভরে যাবে অন্তর তোমার খুশবুতে ভরে যাবে অন্তর ফুলের সুগন্ধে ভরায় ভূমি শোনা যায় পাখিদের ঝঙ্কার ফুলের সুগন্ধে ভরায় ভূমি শোনা যায় পাখিদের ঝঙ্কার এখানে এসো তুমি খুশবুতে ভরে যাবে অন্তর তোমার খুশবুতে ভরে যাবে অন্তর তোমার খুশবুতে ভরে যাবে অন্তর তোমার খুশবুতে ভরে যাবে অন্তর তোমার খুশবুতে ভরে যাবে অন্তর